আবু হুমায়দ সাইদি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এভাবে পড়বে হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর তার স্ত্রীগণের উপর এবং তার বংশধরদের উপর রহমত নাজিল করুন যেরূপ আপনি রহমত নাজিল করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম এর বংশধরদের উপর আর আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর তার স্ত্রীগণের উপর এবং তার বংশধরগণের উপর এমনিভাবে বরকত নাজিল করুন যেমনি আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম এর বংশধরদের উপর নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী